আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ছাব্বিশ নম্বর জাল হাদিস ছাব্বিশ নম্বর জাল হাদিস হল আল্লাহ রসুল সাল্লাম একদিন ফাতেমার বাড়িতে গেছেন মা ফাতেমার বাড়িতে যাই দেখেন যে হাসান হোসেন কানতেছে হাসান কান্দে হোসাইন কান্দে কান্দে মা ফাতেমা সবাই কানতেছে কি ব্যাপার আজকে তিন দিন ধরে হাসান হোসেন কিছু খাইতে পারে নাই অভুক্ত অবস্থায় আছে তারপরে মাফাতেমও কান্দে আলিও কান্দে সবাই কান্দতেছে আল্লাহ রসুলাম তখন এই ক্ষুদা মিটানোর জন্য এক ইহুদির বাড়িতে গেছে কাজ করতে ইহুদির বাড়িতে কাজ করতে যাই ইহুদি আল্লাহ রসুলকে মারছে আহারে দেখো হাসান হুসাইনের ক্ষুদা মিটাইতে চাই আল্লাহ রসুল মায়েরও খাইছেন ইহুদির হাতে তাও কি কষ্টে দিন যাপন করছে হাসান হোসেনের জারি শুনে নাই এমন মুসলমান বাংলাদেশে নাই হাসান হোসেনের জারি খুব কমন প্রসিদ্ধ জারি সবার মুখে মুখে অথচ একেবারে সনদবিহীন সম্পূর্ণ মিথ্যা কথা যে হাসান হোসেন ক্ষুদায় রয়েছে আল্লাহ রসুলাম কাজ করতে গেছেন ইহুদির বাড়িতে ইহুদি মারছেন এই জাতীয় যত বানোয়াট কাহিনী আছে এগুলো সব মিথ্যা কথা